যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন হাসনা হে নার ঘ্রানে ভোলে নারি দয়ে তার কালে মার মেশক মাখারি দয় রয়েছে যার হাসনা হে নার ঘ্রানে ভোলে নারি দয়ে তার কালে মার মেশক মাখারি দয় রয়েছে যার সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে সেতু তো তার বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীব লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব সুধী শ্রোতা এতক্ষণ শুনলেন শিল্পী নওশাদ মাহফুজের দ্বিতীয় অডিও অ্যালবাম প্রাণ খুঁজে পাই গানের কথা ও সুর আব্দুস সালাম আবুল আলা মাসুম নয়ন ইসলাম মোহাম্মদ ইলিয়াস মাসুদ রানা নাজমুল কবির শরীফ আব্দুল কোফরান শাউন আহমদ মুকুল মালিক আব্দুল লতিফ মাসুম বিল্লা নওশাদ মাহফুজ ও শিল্পী মসিহুর রহমান কৃতজ্ঞতায় মোহাম্মদ সেলিম উদ্দিন শফিকুল ইসলাম মাসুদ সম এনামুল হক ও কবি মতিউর রহমান মল্লিক সার্বিক তত্ত্বাবধানে নাজমুল কবির ক্যাসেটটি উৎসর্গ করা হল শিল্পী নওশাদ মাহফুজের শ্রদ্ধেয় আব্বা ও আম্মাকে